সব কিছু নিয়ে ফজলামি চলে না চলে না সব কিছু নিয়ে ফজলামি চলে না সব কিছু নিয়ে ফজলামি চলে না ইসলাম নয় কোনো তামাশায় মত কেন বুঝলি না সব কিছু নিয়ে ফজলামি চলে না সব কিছু নিয়ে ফজলামি চলে না ধর্মীয় শিক্ষা বাতিল করে কার বাপের এই ক্ষমতা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা যাচ্ছে সততা ধর্মীয় শিক্ষা বাতিল করে কার বাপের ক্ষমতা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা লাথি মাইরা চেয়ার ভাঙতা মাকড়ে আছে সততা শিক্ষানীতি দু হাজার দশ বাতিল করো নাই শিক্ষানীতি দু হাজার ষোলো বাতিল বাতিল বাতিল চাই শিক্ষানীতি দু হাজার দশ বাতিল করো নাই শিক্ষানীতি দু হাজার ষোলো বাতিল বাতিল বাতিল চাই ধর্ম নাই ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে ধর্ম নাই পীর ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে ইসলামী ঐক্য জোট সহ সকল দলের পাওয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে শিক্ষানীতি দু হাজার ষোলো বাতিল যদি না হবে ময়দানে সবলে শিক্ষানীতি দু হাজার ষোলো বাতিল যদি না হবে বীরের বেশে ময়দানে সে লড়বো সবলে নাই পীর ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে চর্ম নাই পীর ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে ইসলামী ঐক্য জোট সহ সকল দলের পাওয়ার নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে ধর্মীয় শিক্ষা চলবে সারা দেশ ও জাতির কল্যাণে শিশু কিশোর যুবক সবাই ইসলাম শিক্ষার সন্ধানে ধর্মীয় শিক্ষা চলবে সারা দেশ ও জাতির কল্যাণে শিশু কিশোর যুবক সবাই ইসলাম শিক্ষার সন্ধানে ধর্ম নাই পীর ময়দানে হেফাজত সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে চর্ম নাই পীর ময়দানে হেফাজত সংগ্রামে খেলাফত আন্দোলনে জমিয়তের ব্যানারে ইসলামী ঐক্য জোট সহ সকল দলের পাওয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে স্কুল কলেজের ভার্সিটি আলি না কমি বুঝি না ইসলাম শিক্ষা বাতিল হবে আদো সেটা মানি না স্কুল কলেজের ভার্সিটি আলিয়া কমি বুঝি না ইসলাম শিক্ষা বাতিল হবে আদৌ সেটা মানি না চর্ম নাই পীর ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলা ফত আন্দোলনে জমিয়তের ব্যানারে চর্ম নাই পীর ময়দানে হেফাজত চাই সংগ্রামে খেলা ফত আন্দোলনে জমিয়তের ব্যানারে ইসলামী ঐক্য জোট সহ সকল দলের পাওয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে নাস্তিকবাদী সবে ভেসে যাবে জোয়ারে সব কিছু নিয়ে ফজলামি চলে না সব কিছু নিয়ে ফাজলামি চলে না সব কিছু নিয়ে ফাজলামি চলে না ইসলাম নয় কোন তামাশায় মত কেন বুঝলি না সব কিছু নিয়ে ফাজলামি চলে না সব কিছু নিয়ে ফজলামি চলে না সব কিছু নিয়ে ফজলামি চলে না স্বাধীনতা মানে কি টু কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সৌজন্যে বিপিএস হফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla Facebook dot com A B U A I Y U B A N S A R I Abu Ayub Ansari Facebook dot com slash BPS A S G পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী আকর্ষণীয় অ্যালবাম জীবন্ত লাশ